আমিন হোক অফিল আখরাতে মিনাল খাওয়াসিন যত গুণা আছে সব হলো গায়রুল ইসলাম যত গুণা সব কি গায়রুল ইসলাম যে গুণা করে সে গায়রুল ইসলামকে তালাশ করে কথার কথা রিয়া যার ভিতরে রিয়ার রোগ আছে রিয়া কি ইসলাম না গায়ের ইসলাম যার ভিতরে রিয়ার রোগ আছে রিয়া নিশা চলতেছে গোয়াকে সে গায়ের ইসলামকে তালাশ করতেছে অমেন ইয়াবতাজি গায়ের ইসলামের দিনান ফালাইন ইকবাল আমিন হু অফিল আকরাত মিনাল খাসিরিন কথা বুঝতে যে নামাজ পড়তেছে রিয়ার সাথে রোজা রাখতেছে রিয়ার সাথে দিনের কাজ করতেছে রিয়ার সাথে সে কি ইসলাম তালাশ করতেছে না গায়ের ইসলাম তালাশ করতেছে গায়ের ইসলাম তালাশ করতেছে আর গায়ের ইসলাম তালাশ করলে আল্লাহ তালা কে বলেন কবুল হবেন আল্লাহ সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের ভিতরে হয়ে যাবে জল্লা সাইম ফিল হায়াতের দুনিয়া তার হায়াত দুনিয়া জিন্দগির সমস্ত কে দেবে বেকার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে অহম আন্নাহম সোনা তার ধারণা করতেছে আমরা খুব ভালো ভালো কাজ করতেছি যাদের ভিতরে রাগ আছে অতিরিক্ত রাগ সেও গায়ের ইসলামের ভিতরে আছে রাগ যে ইবলিসের স্বভাব রাগ কাফের মুশ্রিকের স্বভাব রোগ নবীর রোগ না নবীর সুন্নত না এটা নবী সাল্লাহ আসলাম যত সবসময় রাগ দমন করতেন হ্যাঁ ইসলামের জন্য শিক্ষার সূত্রে দূরে রাগের দরকার অতুর রাগ করতেন ইসলামের বিরুদ্ধে কোনো কথা হলে তখন রাগ করতেন কিন্তু অতিরিক্ত অযথা বদরাগে তিনি কখনো ছিলেন না এমনিভাবে তাদের অহংকার আছে তাদের কুদারণা আছে তাদের গিবত আছে এই সবগুলো কি ইসলাম না গায়ের ইসলাম ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه أو في الآخرة من الخاسرين <coughs> কথা বুঝে আসছে হ্যাঁ এই সমস্ত রোগ যাদের ভিতরে রয়েছে দোস্ত এরা তো আসলে মুসলমান না ওরা কামেল মুসলমান না আল্লাহ তালা বলেন যে কামেল মুসলমান হয়ে এসে ওলা তামতুন ইল্লা ওয়ান্ত মুসলিমন আমার শেখ দামদ কাদের তরজমা করেন বলেন যে জব আল্লাহ তালা বলেন যে জব मलकल मौत जान लेने जाए तुम इस्लामी हालत में इस्लाम के हालत में जान दे देना তোমার কাছে যখন ফেরেস্তারা জান আনতে যায় তো তুমি জানটা আল্লাহ জানটা বুঝে দিবে না তো কোন হালাতে বুঝে দিবা ইসলামী হালাত জানটা বুঝে দিবে ইসলামী হালাতটা কি হালাত দোস্ত ইমানের হালাত আমলের হালাত তাকওয়ার হালাত এখলাসের হালাত আখলাকের হালাত ক্রোধ দমনের হালাত রিয়া মুক্ত গিবত মুক্ত ঠিক আছে এভাবে কুদারণা মুক্ত রাগমুক্ত অবস্থায় তোমার জানটা তোমার জীবনটা তোমার রুটাকে ফেরেস্তাতে আল্লাহ তাবারে বুঝাই দিও আল্লাহ মতুন না ইল্লাহান তো মুসলিম অর্থ কথা বোঝাচ্ছে হুম হুজুর সাল্লাহ সাল্লাম বলেন আমার সুন্নত কি আমার সুন্নত দোস্ত হাজর আনাস রাজিয়া রসুল্লাহাম বলেন ইয়া বুনাইয়া ইয়া আনাস ইয়া বুনাইয়া ইন কদারতা আং তুসবেহা তুমসি অলাইসা ফি কলবিকা গর্ষণ লে আহাদিন যদি সম্ভব হয় তোমার সকাল তোমার বিকাল মানে তোমার সর্বসময় এমন হালাতে কাটবে তোমার দিলের ভিতরে কারো প্রতি বিদ্বেষ থাকবে না ঘর্ষণ রাগ থাকবে না কারো প্রতি হ্যাঁ কাউকে তুমি নিকৃষ্ট মনে করবে এমন ভাব তোমাদের থাকবে না যদি এরকম সেফাত এরকম হালাত এরকম গুণ অর্জন করতে পারো এন কাদারটা তাহলে সে হালাতটা অর্জন করো সেই গুণটা অর্জন করো কেন অজাহালিকা মিন সুন্নতি এটাই আমার সুন্নত এটাই আমার সুন্নত আমার সুন্নত মানে আমার দিলে কোনো মানুষের প্রতি কি নাই বিদ্বেষ নেই লাইসা প্রতি আমার দিলে কোনো কি নাই নাই দোস্ত হ্যাঁ দিলের ভিতরে কিছু না থাকাই নবীর আদর্শ নবীর সন্ন্যত হঠাৎ করতেছেন আমাদেরকে তোমরা যেরকম পারো মেহনত করে মেহনত করে জিন্দগি হাসিল করো এরকম গুণাগুণ অর্জন করো যে তোমার দিলে কারো প্রতি কোনো রকমের বিদ্বেষ থাকবে না হিংসা থাকবে না রাগ থাকবে না কারো হতে না দুশ্মনও হতেও না কেমন من বলেন যে ফমান আহাব্বা সন্ন্যতি যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে মানে আহাব্বা সুন্নতি ফকাত আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো ফমান আহাব্বা সুন্নতি যে আমাকে ভালোবাসলো মন আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি আওয়াল কে কেয়ামা যে আমাদের দিন সে আমার সঙ্গে জান্নাতে থাকবে ইনশাল্লাহ সোহান আল্লাহ আজিজ দোস্ত বাস আমাদের মেহনতের উদ্দেশ্য মুসলমান হওয়া আমাদের মেহনতের উদ্দেশ্য কি মুসলমানের মতো মুসলমান হওয়া কামেল মুসলমান হওয়া কামেল মুসলমান যে মুসলমান জবানা মুসলমান হাতও মুসলমান দিলেও মুসলমান অলাইসাফি কলবি গসুল লেহাদিন এলো মুসলমান আল মুসলিম সালেম আল মুসলিম মিল্লিসানি ওয়াদি যে মুসলমান আর এক মুসলমানকে রিবা দিয়ে কষ্ট দেয় না হাত দিয়ে কষ্ট দেয় না এবং দিলে কোনো রস নাই সেটা আসল কি রে কামিল মুসলমান আল্লাহ তালা এরকম মুসলমান হওয়ার ডাক দিচ্ছেন এটাই তাকোয়া এটাই ইসলাম এটাই তাকোয়া এটাই ইসলাম এটাই কামিল ইমান এটা কি কামাল ইমান কামাল ইসলাম কামাল এক লাখ এটাই দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই সমস্ত গুণাগুণ ছিল সাহাবা একরামেদের তিনি এই সমস্ত গুণাগুণে ফিট করেছিলেন সেট করেছিলেন আল্লাহ তালা এরকম একটা মুসলমান আমাদের হওয়া হাকিমুল বলেন যে সেজন্য বলেন আমাদের খানকা এই খানকা কি জানো মুসলমান হওয়ার খানকা এখানে আসলে কি হয় মানুষ মুসলমান মুসলমান হয় তাহলে কি মুসলমান মুসলমানের দিলে কি মুসলমান হয়ে যায় মুসলমানই এটা ইসলামের একটা বড় শেয়ার ঠিক আছে কিন্তু এটাই শেষ না মুসলমানে দিতে হবে কলমা পড়তে হবে সাতাত্তর শাখার ইমানও হাজল করতে হবে বর্জনীয় কাজ বর্জন অর্জনীয় গুণ অর্জন এবং এখলাস আখলাক তাকোয়া কামেল পরিপূর্ণ দিন তেইশ বছরে সালাম যে দিন শিখাইছেন যে আখলাখ শিখাইছেন যে এখলাস শিখাইছেন যে এসান শিখাইছেন যে আল্লাহর মহব্বত শিখাইছেন টাকোয়া শিখাইছেন কোরআন শিখাইছেন সুন্না শিখাইছেন ইমান শিখাইছেন এর সমষ্টির নাম কি দোস্ত ইসলাম এর দ্বারা হয় মানুষ মুসলমান এরকম মুসলমান তো আল্লাহ তালা চাচ্ছেন এর থেকে আল্লাহ তালা তাবির করেছেন কি দিয়ে ইত্তাকুল্লাহ হক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহ হক্কা তুকাতিহি আল্লাহ তালাকে ভয় করো ভয় করার হক আদায় করে আল্লাহ তালাকে ভয় করো ভয় করার হক আদায় করে ওয়ালাইকুম আসসালাম কে হ্যাঁ কি খবর অমর ফারুক তুমি কোথায় তো আসবা নাকি আমরা তো এখন লাগোয়াটে যাচ্ছি ফুলবাড়ি হয়ে যাবো ইনশাল্লাহ এখনো খানকে আছি বয়ান করতেছিলাম তুমি বয়ানের মধ্যে মাঝখানটা কেটে গেছো না ঠিক আছে কারণ তোমার ইচ্ছা আসতে পারো পরও আসতে পারো হুম ঠিক আছে ঠিক করো চলো ঈদ করেছিলাম হাক্কা তোকাতি ইত্তাকুল্লা হাক্কা তোকাতি গুণার থেকে বাঁচো গুণার থেকে বাঁচার হকাতে করে হকা দেখে গুণার থেকে বাঁচা মানে কি অকাদগ্র তাকওয়া মানে কি হ্যাঁ উত্রুকুল মাসি উত্রুকুল মাসি আর কুল্লাহা আর থানি মতলব মানে দেখলে তাকওয়া মানে কি বেশি বেশি খুঁজে খুঁজে খুঁটে খুঁটে সমস্ত গুণাগুলি বর্জন করার নাম হলো ইত্তাকুল্লাহ কাতে জিব্বার গুণার থেকে বাঁচো সবের গুণার থেকে বাঁচো দিলের গুণার থেকে বাঁচো তাই না রাগ রাগ করার গুণার থেকে বাঁচো কুদার না গুণার থেকে বাঁচো গিবতের গুণার থেকে বাস দোস্ত এমনি হবে গোপন গুণা থেকে বাঁচো সদর গুণা থেকে বাঁচো রেয়া গুণা থেকে বাঁচো অহংকার গুণা থেকে বাঁচো মানুষকে কৃষ্ট মনে করে গুণা থেকে বাঁচো চুরি গুণা থেকে বাঁচো ডাকাতি গুণা থেকে বাঁচো জেনা গুণা থেকে বাঁচো দোস্ত হস্তমতির গুণা থেকে বাঁচো বিভদ্র গুণা থেকে বাঁচো বিভদ্র গুণা ভাবির সাথে চাষির সাথে মামির সাথে খালাতো বোন মামাতো বোন ফুবতো বোন শালি দোস্ত পথে ঘাটে এবং বাড়িতে হাটে বাজারে শহরে বন্দরে সব ধরনের যত গুণা আছে ছবি দেখা টিভি দেখা সিডি দেখা ভিসিডি দেখা সাইবার ক্যাফের গুণা দেখা সব গুণার থেকে বাসার নাম হলো কি এটা হাক্কা দোস্ত কাতুম বলেন হাক্কা আছে অতীত কোনো গুণা হয়েছিল নতুন করে গুণা করবে না তখন পুরন গুণা স্মরণ করে দিয়ে দোস্ত তাকে মজা নেয় শুয়ে শুয়ে পুরন গুণা পুরন ইতিহাস স্মরণ করে বসে বসে বালিশ করে করে দোস্ত গোসল গোসল করে শরীর উত্তেজনা আনে হস্তমোচন করে দোস্ত এটা জেনার গুণা হবে ঠিক আছে না কথা না ইবলিশের স্টাইল বোঝা বড় মুশকিল সে তো নতুন গুণা করায় মানুষকে হালাক করে তাহলে পিছনে গুণা স্মরণ করায় দোস্ত সেগুলোর ভিতরে মজা দেয়া সে গুণা করায় সেটা গুণা সেজন্য পিছনে গুণা স্মরণ করিয়াও তো স্মরণ করিয়াও না গুণাকে তাজা করিয়া দোস্ত জীবন যৌবনকে বরবাদ করিও না নতুন গুণা করিয়া নিজের জীবন যৌবনকে জীবন যৌবনকে বরবাদ করিও না এ মানে এলো কি উত্তুকুল মাহাসিয়া কুল্লাহা পুরান গুণা ছাড়ো নতুন গুণা ছাড়ো স্মরণ গুণা ছাড়ো দোস্ত সগির গুণা ছাড়ো হ্যাঁ তাজা গুণা ছাড়ো হ্যাঁ এমনি ভাবে দোস্ত ওয়াসা একটা পর্যায়ে আছে সেটা গুণা হয় আছে না ওয়াসার একটা পর্যায়ে আছে কি হয় গুণা হয় যখন আজমের পর্যায়ে চলে যায় আজম দোস্ত এই জন্য আল্লাহ তালা ফানা চাও দোয়া করো আল্লাহ আমাকে সমস্ত অস্ত্র থেকে বাঁচাই দেন তো বাস ইত্তাকুল্লাহ হক্কা তোকাতি হলো মুসলমানই মুসলমানের আসল সিলেবাস কি ইত্তাকুল্লাহ হকা তোকাতি তখন একটা মানুষ যদি ইত্তাকুল্লাহ হকা তোকাতি কামা হক এসে যাবে সে ব্যক্তি কে যাবে মুসলমান হয়ে গেল এটাকে এখন দ ইস্তেমরার হওয়ার দরকার এটাকে লাজেম বানানোর দরকার বাস কাছাকাছি আল্লাহ তালা ইত্তাকুল্লাহ হকা তুকাতি বলে বলছেন কি মুসলিম মানে ইত্তাকুল্লাহ হকা তুকাতি এটা সাময়িক করলে হবে না মত বন্ধ করতে হবে ওলা তামুতুন্না কে করছে ইত্তাকুল্লাহ হকা তুকাতি কথা কথা দেখো সিল্লার সময় করলো ইত্তাকুল্লাহ হকা তুকাতি বাড়ি যাওয়া যাতে হয়ে গেল তাহলে হবে না কিন্তু ইত্তাকুল্লাহ হক্কা তুকাতি তাকে মালসার জীবনে করলো ঘোরা করলো তা হবে না ইত্তাকুল্লাহ হকা তুকাতি তবলিগে যা করে করলো তা হবে না আল্লাহ তালা বলেন ইত্তাকুল্লাহ হকা তুকাতির মেয়াদ কতদিন পর্যন্ত মত পর্যন্ত এই জন্য করছে ওলা তামুদুল্লাহ না ওলা তামুদুল্লাহ না ইল্লা আন্ত মুসলিম ঠিক আছে না হ্যাঁ এর দ্বারা দুটো দুটোই বুঝতে এক তো হলো মুসলমান হতে হবে তার শহর কি তার হদুদ কি ইত্তাকুল্লাহ কাতুকাতি এবং এটাকে কোন সময় নিয়ে পৌঁছাবে মূর্তি সময় পর্যন্ত কথা বুঝে আসছে রে হাজার বুঝেছো কথা সেটা বুঝলে কথা বুঝতে হবে সেটা সেটা দলিল আঁকলি দলিল নকলি যদি বোঝে তাহলে ইনশাল্লাহ কত কিরে বুঝবে আজিজ দোস্ত আজিম হুসান কথা আল্লাহ পাক বলে ইজ্জত বুঝার তো দান করুক আল্লাহ তালা কোরআন থেকে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন মুসলমানরা শিক্ষা দিচ্ছেন দেখো মুসলমান না হলে আমার কাছে কোনো দাম নাই কিন্তু আমরা মুসলমান হওয়া মানে মনে করি কি জাহির ইসলাম নামাজ রোজা হজ দেখার ঠিক আছে এগুলো ইসলাম কোনো সন্দেহ নাই কিন্তু এটাই শেষ না এটাই শেষ না জাহির ইসলাম কিন্তু বাতিল ইসলামও লাগবে আখলাকের দিক দিয়ে মুসলমান হওয়া লাগবে আখলাকে নবী আখলাকে নবী সাল্লাহ ইসলাম সাল্লাহাম বলেন যে বলিস্তু মাকারেমাল আল্লাহ তালা আমাকে মাকারেম আখলাক উত্তম চরিত্রকে পরিপূর্ণতায় পৌঁছাবার জন্য উত্তম চরিত্রের কোর্স উত্তম চরিত্রের নিসাব কোর্স পরিপূর্ণতায় পৌঁছাইয়া নিজে আমল করে উম্মতকে আমল করে হ্যাঁ করাবার জন্য এটা পূর্ণতে বসে বসেন আল্লাহ আমাকে পাঠাইছেন বয়স তো উত্তমেমা লাখ আমি এবং আমার শিষ্যরা আমার সাহারা যেন সকলেই আখলাকওয়ালা এক নম্বর আখলাকওয়ালা ফার্স্ট ডিভিশন আখলাকওয়ালা দোস্ত হতে পারে এই জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন সাহাবাদেরকে আল্লাহাক রসুল্লাহ সালের মাধ্যমে তাকুয়া শিক্ষা দিয়েছেন তাকুয়া পড়ান নেই খালি আমাকে তো খালি তাকুয়া পড়াপড়ি হয় তাকুয়ার ওয়াজ হয় কিন্তু সাহাবাহ কি কী করেছেন তাকুয়া শিক্ষা দিয়েছেন হুজুর শিক্ষক হুজুর মোয়াল্লেম বুঝতে মোয়াল্লেমান আমি তো মোয়াল্লেমে আসছি কিসের মোয়াল্লেম ইমানের মোয়াল্লেম ইসলামের মোয়াল্লেম তাকুয়ার মোয়াল্লেম আখলাকের মোয়াল্লেম দোস্ত কিসের মোয়াল্লেম খালি নুরানি মোয়াল্লেম সব কিছুর মোয়াল্লেম ছিলেন কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেহস্তু মোয়াল্লিমান ওই আল্লিমুল কিতাব অল হেকমা সুন্নতুল মোয়াল্লিম কিতাবুল্লাহর মোয়াল্লিম দোস্ত আমল আখলাকের মোয়াল্লিম এখলাসের মোয়াল্লিম আল্লাহর মহব্বতের মোয়াল্লিম তাকওয়ার মোয়াল্লিম কে রসুল্লাহ সাল্লাম রসুল্লাহাম রসুল্লাহ আমি আমাকে আল্লাহ তালা তো মহাল্লিম করে বানাইছেন আমি তো মহাল্লিমের দায়িত্ব নিয়ে আসি ইসলামের মহাল্লিম দোস্ত এরকমভাবে ইসলামের যাবতীয় আহকামের মহাল্লিম হ্যাঁ আমি আসছি এবং সেটা শিখেছি তাকওয়া শিখেছি সাহাবাহ ইকরামকে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতে শিখেছি ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতে কাদেরকে শিখেছেন সাহাবাহ ইকরামকে সাহাবাহ ইকরামকে শেখার পরে এই শিক্ষককে তো শিখাইলেন ছাত্রদেরকে কিন্তু পরীক্ষা নেবে কে যে শিক্ষক পড়া সে পরীক্ষা নেয় না কিন্তু পরীক্ষা আরেকজন নেয় সাহাবাহিক পরীক্ষা কে নেবেন আল্লাহ তালা নেবেন আল্লাহ তালা সাহাবাহিক পরীক্ষা নিয়েছেন أولئك الذين امتحن الله قلوبهم للتقوى জুবাইর আল্লাহ তালা কি বলেন সাহাবাদের তাকুয়ার ইমতিহান কে নিয়েছেন আল্লাহ তালা নিজে নিয়েছেন শিক্ষককে আল্লাহ সুবাহ তালা আর পরীক্ষক আর শিক্ষক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর পরীক্ষক আল্লাহ সোহান সোহান আল্লাহ দোস্ত যেমন শিক্ষক আজিম হোসেন পরীক্ষক ছাত্র আলাদা দোস্ত সাহাবেকরাম তার পরীক্ষা দিচ্ছেন তাকর পরীক্ষা দিচ্ছেন দোস্ত আসল পরীক্ষা কিছু পরীক্ষা আসল পরীক্ষা কিছু পরীক্ষা তাকর পরীক্ষা আসল পরীক্ষা তাকর পরীক্ষা কি আসল পরীক্ষা আসল পরীক্ষা দিচ্ছেন আসল আসল আসল কি বলে পরীক্ষা দিচ্ছেন সাহাবা গ্রাম পরীক্ষা নিচ্ছেন কি আল্লাহ তালা আল্লাহ তালা আমি পরীক্ষা নিয়েছি উলাইকাল্লাদি উলাইকাল্লাদি নাম তাহান আল্লাহ আচ্ছা নাম তাহান আল্লাহ তালা আল্লাহ তালা কিসের পরীক্ষা মুখের তাকোয়া না লেবাসের তাকোয়া না দোস্ত কিসের তাকোয়া দিল তাকুয়ার পরীক্ষা নিলেন কে আল্লাহ তালা এখন ফলাফল কি পাইছে এটা পরীক্ষা দিয়ে আমার কাছে এত পাস করেছে লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন মানে ওদের অতীতের বর্তমানে ভবিষ্যতের আবহমান কালের সমস্ত গুণাগুলি মাফ কামেল মাফরত হয়ে গেছে কামেল তামাম মাফরত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সাবার কি হয়ে গেছে তাকওয়ার পরীক্ষা দিয়ে কামেল ও তামামে মাগফিরাত লাভ করেছেন লাহম মাগফিরাতুন ও আজরুন আজিম আজরুন আজিম আজর আজিম মানে আজর আজিম মানে হলো তাদের দুনিয়াতে আখিরাতে প্রত্যেক ঘাটিতে যেখানে যা লাগবে সকল সমস্যার সমাধানের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এটা বলা কি আজ আজিম মধ্যে সময় কবরে ব্যবস্থা এমনিভাবে হাসরে ফুলসিরাতে হাউজে কাউসারে জান্নাতে যত কিছু লাগবে সব কিছুর সমাধান যার দ্বারা হবে তার নাম কি আজির হাজির কবরে গেলে কি লাগবে তিনটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে সেগুলো আলাদা তালা করে তোমাকে আজির হাজির তো সবাই শিখেছে তোমরা জবাব দিতে পারবা তারপর কি লাগবে সেখানে কবরে আজাদ থেকে বাসা লাগবে তার ব্যবস্থা হয়ে গেছে তারপর কি লাগবে সেখানে জান্নাতের থেকে একটা দরজা খুলে দেওয়া লাগবে তার ব্যবস্থা হয়ে যাবে আর কি লাগবে জান্নাতের একটা বিছানা লাগবে তা আর কি লাগবে যেন আরামে ঘুমানো লাগবে তা হয়ে যাবে আজিম আজিম দোস্ত বস আমাদের এখন বুঝতে হবে দিন গাকে বলে ইসলাম গাকে বলে মুসলমানি গাকে বলে এই আয়াত থেকে হুজুর সাল্লাহামের থেকে সাহাবাহ জীবন থেকে হুজুরের মেহনত সাহাবাদের মেহনত ঠিক আছে এই সব কিছু মিলে হলো যে দিন যে ইসলাম সেটা শিখবার জন্য আমরা এখানে একত্র হয়েছি নাকি রশ্মি রেওয়াজি প্রথাগত এগুলো কোনো কিছু আমরা এখানে শিখতে আসিনি এই শিখাতে হাজার হাজার জায়গা রয়েছে ভাই হাকিমুল্লাহ থানবী হাকিমুল্লাহ থানবী দোস্ত কোনো মাদ্রাসা মহতাম না হয় মুক্তি আজম না হয় শাইকুল না হয় খানকায় বসে যে উদ্দেশ্যে নিজেকে চিন্তা করার জন্য বসছিলেন তার এই একটা মেহনতের একটা অংশ এটা ঠিক আছে না কথা তাহলে আমাদের হাকিম উলুমাত এবং তার মনসাকে তার নজরিয়াকে তার মেহনতকে তার তালিমাতকে বুঝতে হবে শিখতে হবে সেটা অর্জন করতে হবে আল্লাহ আমাদের সকলকে অসুখ নসিব করেন ওয়াকাদ আলহামদুলিল্লাহ আলমিন